তাই আমাদের অনিবার্য কারণেই জানার দরকার আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ কারা যাদের অনুকরণে দুনিয়ায় জীবনযাপন করলে নিজে সরাসরি আল্লাহর কিতাব না বুঝলেও নিজে সরাসরি নবীর হাদিস না বুঝলেও যাদের অনুকরণে দুনিয়াতে জীবন যাপন করলে আমরা তাদের সাথে জান্নাতে পৌঁছে যেতে পারব ওরা কারা এই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা এর ব্যাখ্যায় আল্লাহ ফাকরাবুল আলমের নিজেই পুরাণের অন্য আয়াতে বলেন من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন চার দল বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নাম সালেহগণ নবীগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ সিদ্দিকগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ সালেহগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চারদল মানুষের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ এই চার দল মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত না এদের অনুকরণে যারা দুনিয়ায় জীবন যাপন করবে এদের সাথে আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে জান্নাতে সাক্ষাৎ করাইয়া দেবেন এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন রাখতে পারে জান্নাতে পৌঁছার পথ মাত্র একটা কারণ প্রতিকার জন্য গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার একেবারে সুদাপথ পথ একের অধিক হতে পারে না কথাটা বোঝার জন্য একটা উদাহরণ ধরুন এই যে মাউথ পিসের স্ট্যান্ডটা আছে এইখানে যদি একটা পথিক দাঁড়িয়ে থাকে আর আপনার সামনে যে খুঁটি আছে ওই খুঁটি পর্যন্ত যদি সে সম্পূর্ণ সোজা যেতে চায় তাহলে রেখা কয়টা হবে মাউথ পিসের স্ট্যান্ড থেকে খুঁটি পর্যন্ত সোজা রেখা কয়টা হতে পারে একটাই একটাই মাত্র সোজা রেখা হতে পারে বাঁকা রেখা অনেকগুলি হতে পারে সুজা রেখা একটার বেশি হতে পারে না ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ একটা মাত্রই হতে পারে জান্নাতে পৌঁছার সুজাপথ একের বেশি হতে পারে না কথা বুঝে আসছে কিনা আপনাদের তাহলে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ সিরাতে মুস্তাকিম কতটা একটা কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন সেই পথের প্রতীকের বিবরণ দিয়া দুনিয়াবাসী মানুষকে পথ চিনাতে গিয়ে চার দলের কথা বললেন কেন নবীগণের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ সিদ্দিকগণের পথ জান্নাতে পৌঁছার সুজা পথ শহীদগণের পথ জান্নাতে পৌঁছার সুজা পথ সালেহগণের পথ জান্নাতে পৌঁছার সুজা পথ কত দল একই পথের প্রতীক আমরা চার দলের অনুকরণ করব কেন এই প্রশ্ন এখানে জায়গা স্বাভাবিক প্রশ্নের সংক্ষিপ্ত জবাব মুফাসিরিন কেরাম লিখেছেন জান্নাতের সুজা পথে জান্নাতে পৌঁছার প্রতীক দল চার দলে বিভক্ত হওয়ার কারণ পথের ভিন্নতা নয় বরং গতির ব্যবধান সবচেয়ে দ্রুত গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন নবীগণের দল তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন সিদ্দিকগণের দল তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন শহীদগণের দল তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছনেওয়ালা দল হইলেন সালেহগণের দল সুতরাং জান্নাতে পৌঁছার মতো অনুকরণীয় চার দল পথের ভিন্নতার কারণে দল চারটা হইল না গতির ব্যবধানের কারণে দল চারটা হইল গতির ব্যবধানের কারণে চার দল হইল পথের কোন ব্যবধান নাই সিদ্দিকগণের যেই পথ জান্নাতে পৌঁছার জন্য নবীগণের যেই পথ সিদ্দিকগণের সেই পথ শহীদগণের সেই পথ সালেহগণের সেই পথ জান্নাতে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপথ একটাই একটার বেশি কোন সুধাপথ নাই তবে চার দলের অনুকরণ করলে সবাই জান্নাতে পৌঁছতে পারবে চার দলের কথা এই জন্য বলা হয়েছে তাদের গতির মধ্যে কিছুটা ব্যবধান আছে নবীরা জান্নাতে পৌঁছার গতি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন সিদ্দিকগণ তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন শহীদগণ তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন সালেহগণ সুতরাং দ্রুতগতি সম্পন্নদের অনুসরণ করলেও একই সুদা পথে জান্নাতে পৌঁছা যাবে সালেহগণের অনুসরণ করলেও একই পথে জান্নাতে পৌঁছা যাবে সুতরাং এই চার দলের পথ পথ একটাই যাদেরই অনুকরণ করা হবে তাদের অনুকরণেই আল্লাহ তাকরাবুল আলমিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দেবে আয়াতের শানে নজুল আরো চমৎকার একজন সাহাবি হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে আরোজ করলেন ওগো আল্লাহ রসুল আপনার দরবারে যখন যতক্ষণ পর্যন্ত বসা থাকি তখন ততক্ষণ পর্যন্ত অন্তর শান্ত থাকে সংসারের প্রয়োজনে যখন সংসারে বাড়ি ঘরে চলে যাই সংসারের কাজে চলে যাই তখন হঠাৎ করে যখন আপনার কথা মনে পড়ে সংসারের কাজে থাকা অবস্থায় আপনাকে যখন দেখতে পাই না মন অস্থির হয়ে যায় সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে আপনার পবিত্র দরবারে চলে আসি আপনার চেহারা মুবারক দেখে অন্তরে সান্ত্বনা লাভ করি কিন্তু পরকালের জিন্দগিতে আপনি থাকবেন সর্বোচ্চ বেহেস্তে আমরা থাকবো নিম্ন স্তরের বেহেস্তে তখন যদি আপনার কথা আমাদের স্মরণ হয় আমরা যে বেহেস্তে থাকবো সেখানে তো আপনাকে আমরা পাবো না আর আপনি যে বেহেস্তে থাকবেন সেখানে আমরা যেতে পারবো না তখন আপনার চেহারা মুবারক দেখবো কেমন করে বেহেস্তে গিয়ে যদি আপনার চেহারা মুবারক দেখার সুযোগ না পাই মনে সান্ত্বনা লাভ করবো কেমন করে জবাবে আল্লাহ ফাকরাবুল আলমিন আয়াত তাদিল করে বলেন দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবনযাপন করো আল্লাহ ফাকরাবুল আলমিন পরকালে নবী যত উচ্চ স্তরের ভেসতে থাকুন না কেন তোমাদেরকে সেখানে আসা যাওয়া দেখা সাক্ষাৎ কথাবার্তা করার সুযোগ সুবিধা করে দেবেন এই মর্মে আল্লাহ পাকরাবুল আলমিন এই আয়াত নাদিল করেছেন নবীগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করে দেওয়া হবে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে সিদ্দিকগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে শহীদগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে সালেহগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে যদি তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মতে এবং নবীর তরিখা মতে জীবনযাপন করো বাকি কথা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা যারা বর্তমান দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পর নবীর চেহারা মুবারক কোনদিন দেখতে পেরেছেন মনে চায় দেখা আল্লাহ ওয়াদা দিয়েছেন দেখা করাইয়া দেব জান্নাতে নিয়ে এটা আল্লাহর ওয়াদা নবীর সাথে আপনাদেরকে সাক্ষাৎ করাইয়া দিবেন আল্লাহ কোথায় নিয়া জান্নাতে নিয়া কিন্তু নবীর সাথে জান্নাতে গিয়া সাক্ষাৎ নবীর সাক্ষাৎ পাইতে হইলে পূর্ব শর্তরা হইল আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর তরিকা মতে আল্লাহর হুকুম পালন করতে হবে দুনিয়ায় কোন মতে নবীর তরিকা মতে না মন গড়া মতে মন গড়া মতে মন গড়া মতে ধর্মের কাজ করলে মন গড়া মতে সোয়াবের কাজ করলে বেদাত হয় এই আলোচনা সামনে আসতেছে ইনশাল্লাহ এখন শুধু এতটুকু স্মরণ রাখেন আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন জান্নাতে নিয়ে যদি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করি নবীর তরিকামতে যদি জীবনযাপন করি তাহলে জান্নাত দুনিয়াতে এসে যারা নবীকে পাই নাই জান্নাত গিয়ে ইনশা আল্লাহ নবীকে পাব যদি নবীর তরিকা অনুসরণ করে দুনিয়াতে জীবনযাপন করি নবীর তরিকা অনুসরণ করা ছাড়া দুনিয়াতে যেমন নবীকে পাওয়া যায় নাই পরে খালেও নবীকে পাওয়া যাবে না নবীর সাক্ষাৎ দুনিয়াতেও ঘটে নাই আখেরাতেও নবীর সাক্ষাৎ ঘটবে না তাদের যাদের জীবনযাপনে নবীর তরিকা অনুষ্ঠিত নয় তাদের নবীর সাক্ষাৎ পরকালেও ঘটবে না নবীর সাক্ষাৎ ওই সমস্ত উন্মতের ঘটবে পরকালে যারা নবীর তরিকা মতে দুনিয়ায় জীবনযাপন করবে এই আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন চার দল নিয়ামত প্রাপ্ত বন্দাগণের পরিচয় করে দিয়েছেন নবীগণের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল সিদ্দিকগণের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল শহীদগণের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল সালেহগণের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল তোমরা যদি তারা যে পথে জীবন যাপন করেছেন সেই পথে যদি তোমরা জীবন যাপন করো আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের সাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে সাক্ষাৎ করিয়া দেবেন সুতরাং তাদের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ এই সুজাপথ শব্দটা কোরআনে সিরাতে মুস্তাকিম শব্দের দ্বারা আল্লাহ ব্যবহার করেছেন আর এই সিরাতে মুস্তাকিমের যে বাংলা অর্থ সুজাপথ এর মানে হইল দুনিয়াবাসী মানুষগুলির জন্য জন্নাতে পৌঁছার সুজাপথ এই মর্মে আল্লাহ কোরআনে সিরাতে মুস্তাকিম শব্দ ব্যবহার করেছেন এবং পথের পরিচয় দুভাবে দিয়েছেন একটা পথের বিবরণ দিয়া পথের পরিচয় আর একটা প্রতীকের বিবরণ দিয়া পথের পরিচয় সর্বপ্রথম সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সিরাতে মুস্তাকিম শব্দটা যখন ব্যবহার করেছেন সেখানে পথের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন না প্রতীকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন পথিকের বিবরণ দিয়ে পথের পরিচয় দিয়েছেন এই এইভাবে পথ চিনাটা সর্বস্তরের লোকের জন্য সহজ আর পথের বিবরণের মাধ্যমে জান্নাতের পথ চিনে চলা যে সর্বস্তরের লোকের জন্য সহজ নয় একমাত্র উলামায় কেরামের জন্য সহজ একমাত্র মুহাদ্দিসিন মুহাসিরিন তাদের জন্য আল্লাহর কোরআনের বিবরণ জানিয়া বুঝিয়া শুনিয়া সেই পথে অনুসরণ করিয়া চলা শুধুমাত্র হকানি উলামায় কেরাম শুধুমাত্র বিজ্ঞ আলেমগণ শুধুমাত্র পারদর্শী আলমগণের পক্ষে কোরআনের বিবরণ থেকে পথের জান্নাতের পথের পরিচয় লাভ করা শুধুমাত্র আলেমগণের পক্ষে সম্ভব জনসাধারণের পক্ষে সম্ভব নয় জনসাধারণের পক্ষে সরাসরি কোরআন থেকে জান্নাতের পথ চিনা সম্ভব নয় জনসাধারণকে জান্নাতে পুজতে হইলে নবীগঞ্জ যে পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে সিদ্দিকগঞ্জ যেই পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে শহীদগঞ্জ যেই পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে হকানি উলামায় কেরাম যেই পথে যে যেই পথ অনুসরণ করে চলছেন তাদের পিছু পিছুই চলতে হবে জনসাধারণকে জান্নাতে পৌঁছতে হইলে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনের সর্বপ্রথম যে আয়াতে সিরাতে মুস্তাকিম শব্দ ব্যবহার করেছেন সেখানে পথের বিবরণ দিয়ে পথের পরিচয় না দিয়ে প্রতীকের বিবরণ দিয়ে পথের পরিচয় দিয়েছেন কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষগুলি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছবিক বুক বিলাসে মত হয়ে এই সুদাপথ হারাইয়া ফেলে জান্নাতের জান্নাতে পৌঁছার সুজাপথ হারাইয়ে ফেলে কোন জিনিসের কারণে দুনিয়ার তুচ্ছ বুক বিলাসার বুক বিলাসের লুব লালসার কারণে দুনিয়ার কোন স্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাসের লুব লালসার কারণে দুনিয়াবাসী অধিকাংশ মানুষ জান্নাতে পৌঁছার সুজাপথ হারাইয়া ফেলে দুনিয়ার তুচ্ছ বুক বিলাসে যারা মত্ত যারা জান্নাতের পথ হারাইয়া ফেলছে তারা কেন জান্নাতের পথের প্রতিজ্ঞের সাথে কেন শত্রু দাবি করে কিভাবে শত্রু দাবি করে তার বিবরণ আমি গত দুই দিন আপনাদের সামনে পেশ করেছি দুই কারণে তারা জান্নাতের পথের প্রতীকদের বিরুদ্ধে শত্রুতামি করে একটা কারণ হইল একদল মানুষ জান্নাতের পথে জান্নাতের পথে চলার কারণে যদিও তাদের সংখ্যা অনেক কম কিন্তু এরা ভালো পথে চলার কারণে ওরা যে খারাপ পথে চলে এদের পথটা যে খারাপ এটা পরিচিত হইয়া যায় যে খারাপ বলে চিহ্নিত হইয়া যায় এই কারণে এরা জান্নাতের পথের প্রতিজ্ঞের শত্রু হইয়া যায় দুই নম্বর কারণ জান্নাতের পথে যারা চলেন এরা শুধু নিজেরাই চলেন না যারা পরকালের আশা ভরসা বিসর্জন দিয়া দুনিয়ার তুচ্ছ বুবিলাসের লালসায় জাহান নামের পথে চলে এদেরকে ওই ভুল পথ ছেড়ে দিয়ে জান্নাতের সুধাপথে আসার জন্য তারা আহ্বান জানান এই কারণেও দুনিয়াদারেরা এই পরকালমুখী মানুষদের শত্রুতামি করে শত্রুতামি করার বিভিন্ন পথ বিভিন্ন পদ্ধতি গত দুই দিন আমি আপনাদের সাথে পেশ করেছি এইভাবে শত্রুতামি করতে গিয়া কিছু মানুষ বেসতে পৌঁছার সুজাপথ ইসলাম ধর্ম গ্রহণই করতে পারে না আর কিছু মানুষ ইসলামের সুজাপথ উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছিল অর্থাৎ মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু জন্মগ্রহণ করার পরে দেখে দুনিয়ার বুকবিলাস ঠিক রাখতে হইলে জান্নাতের পথে চলা সম্ভব নয় জান্নাতের পথে চলতে হইলে দুনিয়ার বুকবিলাস ঠিক রাখা সম্ভব নয় তখন তারা নাস্তিক হইয়া যায় মুরতাদ হইয়া যায় বেইমান হইয়া যায় কাফের হইয়া যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াও জান্নাতের সুজা পথ ছাড়িয়া দিয়া নাস্তিক মুরতাদ হইয়া বেইমান কাফের হইয়া যায় এর নজির বাংলাদেশে আছে কিনা নাই একদল আজীবন কাফের তাকে ইসলামের সুজাপথে আসতে পারে না দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লালসায় আরেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লালসায় এরা ইসলামের পথে থাকতে পারে না জান্নাতে পৌঁছার সুজা পথে থাকতে পারে না ইসলাম ধর্ম ত্যাগ করে তারা মুরতাদ হইয়া যায় নাস্তিক বেইমান হইয়া যায় যে সমস্ত লোকেরা আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করে এদেরকে কোরআনের পরিভাষায় মুরতাদ বলা হয় হাদিস শরীফের রসুল করিম সাল্লাম বলেছেন মুরতাদের শাস্তি প্রাণদণ্ড মুরতাদের শাস্তি প্রাণদণ্ড যারা আগে মুসলমান ছিল পরে মুরতাদ হইয়া গেছে নাস্তিক হইয়া গেছে বেইমান হইয়া গেছে এদের শাস্তি প্রাণদণ্ড আল্লাহ রসুল বলেন মম বদালা দিন আহু ভাক্তুলুহু যে ব্যক্তি তার দিনে ইসলাম বর্জন করল তাকে তোমরা হত্যা করো সুতরাং সরাসরি হাদিস শরীফে আল্লাহ রসুল মুরতাদদের শাস্তি হত্যা মুরতাদদের শাস্তি প্রাণদণ্ড বলে দিয়েছেন এই সমস্ত বেইমান কাফির আর নাস্তিক মূর্তাদেরা দুনিয়ার অবাধ বুক বিলাসের লালসায় পড়িয়া কত অগণিত দলে বিভক্ত হয়েছে তার কোন সীমা সংখ্যা নাই কিন্তু কিছু মানুষ নাস্তিক না হইয়াও মূর্ত না হইয়াও বেইমান কাফির না হইয়াও মুসলমান থাকিয়াও বেসতেও যাইতে চায় আবার দুনিয়ার অবাধ বুক বিলাস করতে চায় এমন কিছু মুসলমানও হইয়া গেছে কিছু মুসলমান এমন আছে যারা পরকালের আশা ভরসা ছাড়ে নাই আহমদ শরীফের মতো জান্নাতের আশা ভরসা বিসর্জন দেয় নাই ডক্টর আহমদ শরীফ তো জান্নাতের আশা ভরসা বিসর্জন দিয়েছিল নাকি বলেন আপনারা ডক্টর আহমদ শরীফ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে ইসলাম ধর্ম বর্জন করেছে জান্নাতের আশা ভরসা বিসর্জন দিয়েছে তসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত পরকালের আশা ভরসা বিসর্জন দিয়েছে জান্নাতের আশা বর্জন করেছে কিন্তু কিছু মুসলমান এমনও থাকে যারা পরকালের জান্নাতও চায় দুনিয়ার অবাধ মুখ বিলাসও চায় এমন কিছু মুসলমান আছে কি নাই এই সমস্ত মুসলমান কত দলে বিভক্ত হবে তার বিবরণ দিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফে বলেন তাফাররাকাত বানু ইসরা ইলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ الله মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনি ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাঈলের পরিচয় অনেক লম্বা ইতিহাস অনেক লম্বা বলতে গেলে সমগ্র কোরআন বনি ইসরায়েলের বিবরণে বলতে গেলে ভরপুর সুতরাং বনি ইসরায়েল সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ আলোচনা করার অবকাশ আমার এখানে নাই শুধু আপনারা সংক্ষেপে স্মরণ রাখেন হজরত ইয়াকুব আলহ ইসলামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরায়েল বলা হয় ইয়াকুব আলহ ইসলামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা হিব্রু ভাষায় তার আরেকটা নাম ছিল ইসরায়েল ইসরায়েল শব্দের অর্থ আল্লাহর বন্ধা এই জন্য ইয়াকুব আল ইসলামের পরবর্তী ছেলে পেলেদেরকে পরবর্তী আউলাদদেরকে কোরআনের বাসায় বলা হয় বনি ইসরায়েল ইসরায়েলের সন্তান ইসরায়েলের খানদান ইয়াকুব পয়গম্বরের আউলাদ তাই সংক্ষেপে এতটুকু স্মরণ রাখেন কোরআনের বাসায় ইয়াকুব আলহ ইসলামের পরবর্তী বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয় হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন